এসোনা না আল্লাহর নামে গান গাই এসোনা বলো প্রাণ জুড়াই এসোনা না প্রাণ জুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গঙ্গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে এ নামের তুলনা মেলে না মেলে না এনামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবর যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজো সাড়া দেবেন তিনি রে বোন সাড়া দেবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকি আজ সারা দেবেন তিনি যেমন সারা দেবেন তিনি ও মধুর নাম নিতেই হতাশার জালা গলেতে পড়াও নামের মালা ও মধুর নাম নিতেই হতাশার জালা গলেতে পড়াও নামের মালা এ নামের তুলনা মেলেনা না মেলে তুলনা মেলেনা না মেলে না তুলনা নাই নাই নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে চন্দ্র সূর্য কমল হৃদে হাসে যে নামে তারারা সব মিটি মিটি জলে রে ভাই মিটি মিটি জলে যে নামে চন্দ্র সূর্য কমল হৃদে হাসে যে নামে তারারা সব মিটি মিটি জলে রে ভাই মিটি মিটি জলে ও মধুর নাম চিনিতেই ফুলে মধু আসে ও মধুর নামে পাখি গান গাই যে ও মধুর নাম চিনিতেই ফুলে মধু আসে ও মধুর নামে পাখি গান গাই যে এ নামের তুলনা মেলে না মেলে না এ নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই নাই নাই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মোলো প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়ায় আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়ায় আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার